মসজিদে উপস্থিত আজকে নারী ও পুরুষ মুসলিয়ানগণ আজকে আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয়ে কোন পক্ষ অবলম্বন না করে নিরস্থিরভাবে শরীয়তের বিধি বিধান তুলে ধরার চেষ্টা করব ইনশা আল্লাহ বাস আল্লাহ জানার প্রয়োজন শেখবুল বিন বাজ রাহেমাউল্লাহ বহু ফতোয়ায় তার দেখেছি কোন ফতোয় কেউ ভুল করলে আমার আমলে ভুল করলে তিনি বলে দেন যে তুমি দুইটা ভুল করেছ একটা হলো আলেমদের কাছে জিজ্ঞাসা না করে আমল করেছ জিজ্ঞাসা না করার ভুল আরেকটা হলো এই আমলটা ভুল করেছ দুইটা ভুল আলেমদের কাছে তুমি আগে জিজ্ঞাসা করে নিলাম না কেন তুমি আগে আমল ভুল আমলটা করে তারপরে প্রশ্ন করছো এটাও ভুল সৌদি আরবের মতো দেশে তো আলেমের আমার অভাব নাই কাজে জেনে নেওয়া ভালো বুঝে নেওয়া ভালো হঠাৎ করে পরিস্থিতি উত্তপ্ত হলো কোনো বিষয়ে তখন পক্ষে বিপক্ষে নানান কথা শুরু হলো বিষয়টা এমন না হওয়া ভালো এমন না হওয়া উত্তম বিষয়টা জানা দরকার আমার যা কিছু অবজারভেশন তাতে কিছু কিছু বিষয় অজানাই আছে কিছু কিছু বিষয় উদ্দেশ্যমূলকভাবে আছে কিছু কিছু বিষয় পাল্টা পাল্টে আছে আসলে আবার কিছু কিছু বিষয় এই সীমা লঙ্ঘনও আছে বিষয়টা আসলে কি এক নম্বর বিষয় হল ইসলামিক সভ্যতা গড়ে উঠেছে কিভাবে ধীর স্থিরভাবে ইসলামিক সভ্যতা গড়ে উঠেছে মুসলিম সভ্যতা গড়ে উঠেছে সেটা কাবা কেন্দ্রিক সেটি হল কাহাবা কেন্দ্রিক আল্লাহ নিজেই বলে দিয়েছেন যে কাহাবা হল হেদায়তের প্রাণ কেন্দ্র এটা হল বরকতময় কাবা থেকে নবী মোহাম্মদ সাল্লাহ আলী সালাম এবং সাহাবিগণের মাধ্যমে যে সভ্যতা যে সংস্কৃতি মুসলিম জীবনের যে রীতিনীতি মুসলিম সামাজিক যে পদ্ধতি মুসলিম রাজনৈতিক যে পদ্ধতি মুসলিম আচরণের যে পদ্ধতি সেটাই হল হেদায়তের উপর কায়েম আমাকে দেখতে হবে নবী মোহাম্মদ সাল্লাহ আলিয়াল্লাম কোন সভ্যতা কোন সংস্কৃতি কোন নিয়ম কোন নীতি কোন সামাজিক পরিস্থিতি ছেড়ে দিয়ে তারপরে পৃথিবীর থেকে বিদায় হয়েছেন أعوذ بالله من الشيطان الرجيم اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا এই আয়াত নাজল হয়েছে আরাফার মাঠে সেহেল বুখারি হাদিস এক ইহুদি এসে যে বলছেন অমর রাজনাতনাকে এইরকম একটা দিন এরকম একটা আয়াত যদি নাজল হতো আমাদের ইহুদিদের উপরে তাহলে আমরা সেটাকে একেবারে পালনীয় একটা দিবস হিসেবে গ্রহণ করতাম দিবসিত পালন করে মানুষে আমল আর কয়টা করে খালি দিবস খালি অনুষ্ঠান খালি আচার এগুলো মধ্যে নিয়ে যেতে চায় অমর যেন জনকালামে বললেন তোমরা তো দিবস পালন করবে কিন্তু আয়াতটা কোন জায়গায় নাজেন হয়েছে তা আমরা জানি আমি জানি আর আফার মাঠে জুমার দিনে সেখানে অবতীর্ণ হয়েছে আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আকমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদীতু লাকুমুল ইসলামা দীনা আজকে তোমাদের জন্য দিনকে পরিপূর্ণ করে দিলাম ওয়াতমাম তো আলাইকুম নেহমাতি আমি তোমাদের জন্য আমার নেহমতকে সম্পূর্ণ করলাম ওরা ওরাদিতুলাকুমুল ইসলাম দিনা এবং আমি তোমাদের জন্য ইসলামকে দিন হিসাবে সন্তুষ্টি প্রকাশ করলাম ইসলাম ছাড়া আর কোনো দিন নেই এর আগেও আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করেছি সেটি হল দিন কেন আগে পরিপূর্ণ ছিল না দশম হিজড়ির একাবারের দিন দুলহাজ মাসে এই আয়াতটি নাজিল হল এরপরেও কয়েকটি আয়াত নাজিল হয়েছে ওই কয়েকটি আয়াত বাদ দিয়ে কি দিন না ওগুলো দিনের অংশ আবার এর আগে অধিকাংশ কোরআনের আয়াত অবতীর্ণ হয়ে গেছে যেহেতু দশম হিজড়ির হাজ মাসের নয় তারিখের ঘটনা তারপরে আল্লাহ নেই মাত্র তিন মাসে কম বেশি তিন মাস বেঁচেছিলেন এর আগে যত আয়ত নাজিল হয়েছে সেগুলা দিয়ে কি দিন পরিপূর্ণ ছিল না তাহলে এই দিন পরিপূর্ণের অর্থটা কি দিন পরিপূর্ণ অর্থ হলো এখানে মুফাসসিরগণ বহু আলোচনা করার পরে এই জায়গায় পৌঁছেছেন এখানে দিন হল আনুগত্য এখানে দিন হল মান্য করে নেওয়া এখানে দিন হল সকলের আল্লাহর সামনে সারেন্ডার করা সকলের ক্ষমতা রহিত হয়ে গিয়ে এক আল্লাহর ক্ষমতা বিস্তৃত হওয়া এক নবী মোহাম্মদ সাল্লাহ আলাইসালামের একক নেতৃত্ব সুপ্রতিষ্ঠিত হওয়া সোয়া লক্ষ মানুষ উপস্থিত কম বেশি দশ লক্ষ বর্গ মাইল আল্লাহ নবীর আওতায় আল্লাহ নবীর নির্দেশের বাহিরে কিছুই চলে না বিধান তিনি দেন আল্লাহর পক্ষ থেকে বিচার তার পক্ষ থেকে হয় সেনাপতিত্ব তিনিই করেন সকল কিছু যা কিছু খাজনা ট্যাক্স খাজনা ট্যাক্স বলতে যত সকল কিছু রাষ্ট্র আয়ের তারই অধীনে সকল জায়গা থেকে জমা হয় রাষ্ট্রদূতরা তার কাছে আসেন যুদ্ধ তিনি ঘোষণা করেন শান্তি তিনি ঘোষণা করেন সকল কিছুর একক নেতৃত্ব নবী মোহাম্মদ সাল্লাহ আলহ সাল্লামের কাছে এইটার নামে হল আলিয়া আকমাল তোলাকুম দিন দিনাকুম আজকে পরিপূর্ণ ওই অবস্থায় যদি দিন না থাকে দিন পরিপূর্ণ থাকে না কম থাকে বেশি থাকে ইসলামের অধীন সকল কিছু না হয় নতুন নতুন প্রশ্ন উঠছে মূর্তি নিয়ে কথা উঠছে ভাস্কর্য নিয়ে কথা উঠছে স্ট্যাচু নিয়ে কথা উঠছে কেউ বলছেন জায়েজ কেউ বলছেন না জায়েজ নানান কিছু বলছেন এগুলো শরীয়তের বিধানটা কি সুস্পষ্ট শরীয়তের বিধানটা একটু জেনে নিন আদম আলাই সালাতামের যুগে মূর্তি ছিল না স্ট্যাচু ছিল না ভাস্কর্য ছিল না কিছুই ছিল না নু আলাই সালাতামের পর্যন্ত আশারত করুন দশ হাজার বছর এক হাজার বছর হ্যাঁ, দশ হাজার বছর আমি ওদের ভুল করছি একটু একটু সারা জেগেছি সকালে উঠে পৌঁছেছি এর মধ্যে ছিল না নূহ আলাইসালামের যুগেও ছিল না নূহ আলাইসালামের পরবর্তী যুগেও ছিল না তারপরে দীর্ঘদিন পরে এই যে আয়াতটা তেলাওয়াত করেছি সূরা নূহ থেকে ভালোভাবে শুনে নেবেন হাদিসগুলো আজকে আমি নাম্বার দিয়ে বলার চেষ্টা করব যাতে কোনো বিভ্রান্তি না থাকে নূহ আলাইহিস সালামের যুগের ভালো মানুষ তার আগের যুগের ভালো মানুষ কেউ কেউ বলেছেন কেউ কেউ বলেছেন শীষ আলাইসালামের পুত্র আদমের নাতি নাতির ঘরের লোকজন এগুলা সব وقالوا لا تذرن آلهتكم তারা বলল তোমরা তোমাদের এলাহাদেরকে ছাড়বে না وقالوا لا تذرن آلهتكم ولا تذرن ودا ود কে ছাড়বে না ولا سواع سواع কে ছাড়বে না ওয়ালা ইয়াগুসা ইয়াগুসকে সারবে না ওয়ালা ইয়াউকা ইয়াউককে সারবে না ওয়া নাসরা নাসরাকে সারবে না কোরআন এসেছে সূরা নূহ ছোট ছোড়া কয়েকটা আয়াত মাত্র আপনারা ভালোভাবে পড়ে নেবেন পক্ষে বিপক্ষের কোনো বিষয় নয় বিষয়টা একজন মুসলিম হিসেবে আপনাকে জানা দরকার আপনি যেই হন আমি তা একটু বাড়িয়ে বলি অনারেবল প্রেসিডেন্ট মুসলিম তারও আরো জানা দরকার আছে এক্সেলেন্সি দিয়ে প্রাইম মিনিস্টার মুসলিম ঘরে জন্মগ্রহণ করেছেন মুসলিম ঘরে বড় হয়েছেন আলা আপনারা জানা দরকার আছে খুব সূক্ষ্মভাবে মন্ত্রী পরিষদের সদস্য অধিকাংশ মুসলিম বা সবাই মুসলিম আপনাদের মাসালা জানার প্রয়োজন আছে জনপ্রতিনিধিদের মাসালা জানার প্রয়োজন আছে হাইকোর্টে যদি রিট হয়ে থাকে তারা যদি গ্রহণ করে থাকেন কেস আপনাদেরও জানার প্রয়োজন আছে মাসালা জেনে মাসলা না জানা অন্যায় অপরাধ একজন মুসলিম হবেন আপনি বিচারকের চেহারা বসবেন আর আপনি কোরআন হাদিসের মাসালা জানবেন না কোরআন হাদিস নিয়ে কথা হচ্ছে এটা একজন বিচারক হিসেবে আপনার অপরাধ আমি জোর গলায় বলব না জেনে আপনি ফসলে দিবেন কিভাবে বিচারকদের কয়েকটা ভাগ করা হয়েছে হাদিসে একটি হল না জেনে বিচার করে এরা অপরাধী জেনে ভুল বিচার করে তারাও অপরাধী জানে এবং শুদ্ধ বিচার করে এরা হল আল্লাহর কাছে অত্যন্ত প্রিয় আপনি জানবেন শুদ্ধ বিচার করবেন নো প্রবলেম কোনো সমস্যা নেই সকল ক্ষেত্রে জানার বিষয় আছে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন হাউলাই কওম রিজাল সালিহিন মিন কওম নূহ এই যে ওয়াদ সুয়া ইয়াগুস ইয়াউক নাসরা এরা হলো নূহ কওমের অত্যন্ত ভালো লোক সৎ লোক ছিলেন প্রসিদ্ধ মানুষ জানাশোনা মানুষ রাজনৈতিকভাবে কেউ প্রসিদ্ধি লাভ করেন সামাজিকভাবে কেউ প্রসিদ্ধি লাভ করেন ধর্মীয়ভাবে কেউ প্রসিদ্ধি লাভ করেন নানানভাবে প্রসিদ্ধি লাভ করেন তাদেরকে কেন্দ্র করে পরবর্তীরা টিকতে চান এবং জিজ্ঞাসা করলে ওই ভালো মানুষগুলো যে ছিলেন এদের আকৃতি কেমন প্রাকৃত মাজালিস যারা তারা যে জায়গাগুলোতে বসতেন সেই জায়গায় তারা প্রথমত এদের মূর্তি বানালো আকৃতি পূর্বপুরুষের কাছে শুনে শুনেন অমুকে লম্বা ছিলেন অমুকে খাটো ছিলেন অমুকে ফর্সা ছিলেন অমুকে কালো ছিলেন অমুকের প্যাট উঁচা ছিল ইত্যাদি শুনে শুনে শুনে শুনে ভালো মানুষগুলোর নামে একটা একটা করে মূর্তি বানাল তখনও তারা তার পূজা করেনি প্রথমে কিন্তু পূজা শুরু হয় নাই প্রথমত ভক্তি তারপর আকৃতি শুনে নিয়েছেন তার পরবর্তী প্রজন্ম মূর্তি বানিয়েছেন তার পরবর্তী প্রজন্ম এবাদত করা শুরু করেছে প্রথমে ইবাদত নয় সোহেল হাদিস পরিষ্কার হাদিস বিস্তারিত বিবরণ দেওয়া কাজেই কেউ যদি বলেন মূর্তি বানাই এবাদত তো করি না তাহলে হবে কেন এবাদত প্রথমেই হয় না এটা ইতিহাস নয় আগে ভক্তি তারপরে আকৃতি প্রকৃতি তারপরে এবাদত এটা নিয়ম এটা নিয়ম এখন বলবেন যে বানানো জায়েজ কিনা এবাদত তো সেরেক সবাই জানে এবাদত করার সেরেক সবাই জানে এবাদত কাকে বলে তা নিয়ে আজকে আমার বিস্তারিত বিবরণ নয় অতিরিক্ত শ্রদ্ধা প্রকাশ করলেন এটাও এবাদতের মধ্যে গণ্য আপনি যদি মাথা নত করেন গণ্য সাজদা করেন গণ্য কিছু চাইলেন গণ্য ইত্যাদি কিছু চাই কিছু কিছু হলো গণ্য কিছু কিছু সরাসরি সেরেক মাথা নত করলেন সরাসরি সেরেক সেজদা করলেন সরাসরি সেরেক কিছু চাইলেন আবেদন নিবেদন করলেন সরাসরি সেরেক হয়ে গেল কিন্তু মূর্তিটা বানানো সরাসরি সেরেক কিনা মূর্তিটা বানানো প্রধানত হারাম যদি কিছু চান বা এবার নিবেদন করেন তাহলে সেটা কি সেটা সেরেক বানানোটার মধ্যে সেরেকে আছে তবে ডাইরেক্ট শুধু বানানোটাকে সরাসরি সেরেক পথ দেওয়া কঠিন কিন্তু হারামের মধ্যে কোন সন্দেহ নাই কিন্তু যেহেতু মূর্তি সেরেকের জন্ম দেয় সেরেকের দিকে ধাবিত করে এটা সেরেকের অবলম্বন সূত্রে অবলম্বন কি কি কারণে আল্লাহ সাহেব বিস্তারিত আলোচনা করেছেন তার উসুলের মধ্যে সৌদি আরবের প্রখ্যাত আলেম এবং আমার উস্তাদ তিনি বলেছেন যে দেখো কোন কোন জিনিস এমনিতে জায়েজ কিন্তু কখনো কখনো তা ফরজ হয়ে যায় কেমন উনি বলছেন যে পানি একজন বেচতেও পারেন আরেকজনে কিনতেও পারেন ব্যক্তি বিক্রেতা বিক্রি করতে পারেন ক্রেতা কিনতে পারেন দুটোই কি জায়েজ সালাতে রক্ত হয়ে আছে পানি খুঁজে পান নেই এই সময় বললেন যে ভাই আপনি একটু পানি বিক্রি করেন আমার কাছে ও বললো যে আমি পানি এখন বিক্রি করবো না এই জায়েজ জিনিসটা এখন হারাম হয়ে গেল তার জন্য কেন পানির জন্য সে করতে পারছে না আর তুমি বিক্রি করবে না একটু আগে যেটা শুধুমাত্র জায়েজ ছিল এখন কি হয়ে গেল সেটা হারাম পরিণত হয়ে গেল না আপনি পানি বিক্রি না করার কারণে লোক উজু করতে পারছে না কিন্তু পাঁচ মিনিট আগে যখন সালাতের আপনার আগে ছিল শুধুমাত্র পান করার জন্য আপনি বিক্রি করতে পারেন নাও বিক্রি করতে পারেন সাধারণ পিপাসা আপনি পানি বিক্রি করতেছেন কিন্তু একজন মারা যাচ্ছে পানির পিপাসায় এই সময় বিক্রি কি ফরজ একটু আগেই যেটা সাধারণ জায়েজ ছিল এখন বিক্রি করা কি ফরজ হয়ে গেছে আপনার জন্য দান করা তারও ভালো কথা যদি বিক্রি না করেন তাহলে কি হবে এখন হারাম হয়ে যাবে একটু আগে আপনার পানি কেনাটা ছিল সাধারণ ফতোয়া কিন্তু সালাতের আজান হয়ে গেছে পানি খুঁজে পাচ্ছেন না এখন আপনার জন্য পানি কেনাটা কি পকেটে পয়সা আছে দোকানে পানি আছে একটু পাঁচ মিনিট আগে যে জিনিসটা শুধুমাত্র জায়েজ ছিল এখন কি এখন ফরজ বড় ফকে হবে মুসলিম মানুষ বিস্তারিত বলেছেন মনি বলেছেন দেখো একই ফতোয়া সময়ের ব্যবধানে জায়েজটা ফরজ হয়ে যায় আবার শুধুমাত্র সামান্য না জায়েজটা কি হয়ে যায় হারামে রূপান্তরিত হয় পরিস্থিতির পার্থক্যের কারণে বিরাট আলোচনা করেছেন শেখুল ইসলাম এবং তার ছাত্র ইমাম ইবনে কাইম মুক্তি যখন পরিবেশের পরিস্থিতির কারণে যখন যেদিকে ধাবিত হয় ফত ওইদিকে ধাবিত হবে এটা পরিষ্কার উসুলি যারা আছেন ফকি যারা আছেন তারা তাদের মাথায় রাখুন অন্যতম মুসলিমের ইজমা ইউনিয়ন মুসলিমের গ্রেড ফতোয়া হলো টোটালি ফরবিডেন হারাম এখন বলছেন ভূমির স্থির হবে দুনিয়ার জন্য ভালো হবে আপনাদের আখেরাতের জন্য ভালো হবে কথা কেউ বলবেন না খোদ্বার সঙ্গে কথা বলা হারাম একদম না উন্নত মুসলিমার জন্য যা শরীয়তের বিধান তা আপনাকে শুনতে হবে বুঝতে হবে মানতে হবে খুব পরিষ্কার হবে পাঁচ মুক্তির ব্যাপারে কোরআনে এসেছে তাও সেই নূহ আলাইহিসসালামের যুগের কাহিনী তার মানে কি কখনো বৈধতা ছিল না মা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন সম্ভবত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা হিজরত করেছেন দুইবার হাবাসায় একবার কোথায় মদিনায় ডাবল হিজরত করেন তিনি মহিলারা অনেকেই অনেক কষ্ট করে হিজরত করেছেন মা ও বোনেরা একটা কাহিনী মা বোনদের জন্য ইশারা দিয়ে যায় এক মহিলা আসমা বিনত ওমাইস রাদিয়াল্লাহু তাআলা আনহা যতটুকু মনে পড়ছে আমার হাদিস সহিহ বুখারীতে তিনি হিজরত করেছিলেন হাবশায় হাবাশায় একবার আবার হিজরত করে যখন মদিনায় গেলেন ওমর ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলার বোন হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর স্ত্রী ওই ঘরে দাঁড়াতে গেছেন আসমা বিনত ওমাইস রাদিয়াল্লাহু তাআলা আনহা ওখানে গিয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন ও তুমি সেই মহিলা না আসমা বিনত ওমাইস তোমরা তো করছো মাত্র তোমরা হিজরত করতে দেরি করে ফেলেছ আমরা মদিনায় হিজরত করেছি তোমাদের আগে তোমরা পরে হিজরত করেছ তোমাদের চেয়ে আমাদের ফজিলত বেশি মহিলা বলছেন যে আল্লাহ নবী কি বলছেন আপনি আমরা দুইবার হিজরত করেছি আল্লাহ নবীর সাথে পরে আপনি আরামে হিজরত করেছেন এখানে খাদ্য পেয়েছেন এখানে পানীয় পেয়েছেন আল্লাহ নবীর আশ্রয় থেকেছেন মদিনায় আরামের হিজরত করে আপনারা আর আমরা কত কষ্ট করে সাগর পাড়ি দিয়ে সেই দুঃসহ এক জায়গায় যেখানে আমাদের ভাষাও এক না অন্য ভাষাভাষী মানুষ ওখানে কষ্ট করে হিজরত একবার করেছে তারপরে সেখান থেকে সে দ্বিতীয়বার মদিনায় এসে হিজরত করে পৌঁছেছে যদিও মদিনে আসতে আপনার সে দেরি হয়ে গেছে কিন্তু সঙ্গে কারণ ছিল আল্লাহর কসম আমি মুখে অতক্ষণ পর্যন্ত দানা পানি দেব না যতক্ষণ পর্যন্ত না নবী মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাহামের কাছে অভিযোগ করব আমি এক বিন্দু বাড়িয়েও বলবো না আল্লাহ নবীর কাছে এক বিন্দু কমিয়েও বলবো না আল্লাহ নবী আসলেন আসার পরে এই মহিলা বললেন যে অমর আমাকে কটাক্ষ করে কথা বলেছে একটু একটু থামতে থামতে থামো কটাক্ষ করে বলেছে অমর আমাকে একটু কটাক্ষ করে বলেছে আমি নাকি পরে হিজরত করেছি আল্লাহ বলে শোনো অমর তোমার হিজরতের মূল্য এই মহিলার হিজরতের সমান না কেন দুইবার হিজরত করেছে হাবাসা একবার আমি মদিনায় একবার ওরা আগে চলে গেছে ডবল হিজরত কারিনী সেখানে বর্ণনা দিয়েছেন উম্ম সালামা রাদিয়াল্লাহু তাআলা সেখানে গির্জা ছিল খ্রিস্টান ধর্মাবলম্বী নাজ্জাসী দেশ গির্জার মধ্যে মরির মূর্তি বানানো ঈসা আলাইসালামের মূর্তি বানানো মরিয়ম আলাইসালামের মূর্তি বানানো বিবরঞ্জনের মূর্তি গির্জার মধ্যে আল্লাহ নবী শুনে বললেন যে হা উদা তারা এমন লোক তাদের মধ্যে যখন কোন প্রসিদ্ধ ভালো মানুষ মারা যায় সৌয়ার তেলকা সুয়ার তারা সেগুলার ছবি বানায় মূর্তি বানায় আকৃতি বানায় ও হা উলায় সেরার এরা হল পৃথিবীর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট সৃষ্টি ভালোভাবে শুনলেন কোরআনের কথা হাদিসের কথা সবচেয়ে নিকৃষ্ট সৃষ্টি হলো তারা যারা তাদের ভালো মানুষের এবং প্রসিদ্ধ মানুষের নামে ছবি আঁকে এবং মূর্তি বানায় এইটা দলিল দিয়েছেন হাফেজ ইবনে হাজার আসকালানি সহ অন্যান্য মুহাদ্দিসিনগণ এবং মুফাসসিরিনগণ যে মূর্তি বানানো আগেও যায় ছিল না এটাই হাদিস দ্বারা প্রমাণিত হয় কেউ কেউ সুরা সাবা তেরো নম্বর আয়ের দেবে দেন ইয়া মিন মাহারিব ওয়াতামাসিল যে জিনেরা সুলাইমান আলাহিসাল্লামের যুগে মেহরাব বানাত এবং তিন সাল বানাত ছবি বানাত কোরআনে আছে এই ছবি কিসের ছবি কেউ কেউ বলেছেন জীবজন্তুর না হাফেজ হাজার আসকালামে তাফসিরে বলেছেন এটা জীবজন্তুর ছবি ছিল না এগুলো গাছ বৃক্ষ পরিণতা যার মধ্যে জীবন নাই সেগুলার ছবি জীবজন্তুর ছবি এই জন্যই হবে না এই হাদিস দ্বারা বোঝা যাচ্ছে যারাই জীবজন্তুর ছবি আঁকবে ও বানাবে তারা হলো নিকৃষ্ট সৃষ্টি যদি জায়েজ হতো তাহলে নিকৃষ্ট সৃষ্টি আল্লাহ বলতেন না আল্লাহ জায়েজের ফতোয়া দিয়ে দিতেন এই হাদিস দ্বারা প্রমাণিত হচ্ছে যে আদম থেকে নিয়ে শেষ পর্যন্ত যারাই সবি মুক্তি যাই করবেন না কেন তারা সেরারুল খালক পৃথিবীর বুকে সবচেয়ে নিকৃষ্ট মানুষ হ্যাঁ, সোহেল বুখারি হাদিস দ্বারা প্রমাণিত নাম্বারগুলো সব টোকান আছে কেতাবুল লেবাস খুলে দেখবেন কেতাবুল তাওহিদ খুলে দেখবেন অধিকাংশ হাদিস এই দুই অধ্যায়ে আছে পোশাকের অধ্যায় এবং কেতাবুল তাওহিদ সোহেল বুখারিতে তাদের নাম্বার টোকান আমি বলছি না প্রয়োজন পড়লে অ্যামিকাস কিউরি হিসাবে যদি মাননীয় হাইকোর্ট আহ্বান করেন তাহলে সেখানে বিস্তারিত এবং আরো বিশুদ্ধ কোর্টের সাহায্য অ্যাকুরেটলি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব ইনশা আল্লাহর আজিজ যদি যেতে হয় শুধুমাত্র প্রমাণ উপস্থাপন করার জন্য আমরা ভাঙচুর করি না আহ্বানও জানাই না কেন আমরা তাও বলে দিতে চাই যদি ভাঙচুর করা হল আসিমত সর্বোচ্চ সর্বোচ্চ জ্ঞানের পরিচয় কিন্তু যেহেতু একটা রাষ্ট্রের ব্যবস্থাপনা আছে এটা শৃঙ্খলা আছে রাষ্ট্রকে সুযোগ দিতে হবে রাষ্ট্র যদি নিজেই ভাঙে তা আপনি আগেই আইনের হাতে তুলে নেবেন কেন মাসালা বলুন আহ্বান জানান দাবি জানান বক্তব্য দেন জোরালো লেখনী দেন এখনো পর্যন্ত জোরালো বক্তব্য দলিল প্রমাণ সহ উপস্থাপন হয়েছে বলে আমার মনে হচ্ছে না আমি টকশোকলা দেখছি আলোচনা দেখছি বহু দূরবর্তী কথাবার্তা বলছেন তারা আটকে যাচ্ছেন যেন কোথায় বিষয়টা বুঝে নিলেই হয়তো বা ঠিক মতো বেশি আক্রোশের কারণে হয়তো বা কিংবা বেশি নমনীয়তার কারণে দুই দিকেই দুর্ভোগা প্রকাশ পাচ্ছে কিন্তু তারপরেও কেন সরকারি যদি করে দায়িত্বশীল তিনি যদি করেন নবী মোহাম্মদ সাল্লাহ আলিয়াল্লাম তিনি যখন পূর্ণাঙ্গ সরকারের দায়িত্বে এসে গেলেন নিজেই ভেঙে দিলেন তিনি যখন অমরার কাজা করলেন কাজা ওমরা হেদায়দার সন্ধি করে তিনি চলে আসলেন সেখানে তিনি ওমরা করতে পারলেন না চুক্তি করে চলে আসলেন দশ বছরের সন্ধি শান্তি চুক্তি করে ফিরে আসলেন পৃথিবীর বুকে সর্বপ্রথম শান্তি চুক্তি আল হোদ না বলা হয়েছে এটাকে ফাতহান মুবিন বলা হয়েছে কোরআনে প্রকাশ্য বিজয় ওমরা করতে পারলেন না কিছুদিন পরে ওমরা করলেন তখন মাক্কায় মূর্তি ছিল কি ছিল না কাবায় ছিল মূর্তি থাকা অবস্থায় তিনি তোয়াপ করে এসেছেন মানে এর উপর ভিত্তি করে কেউ কেউ বলছেন তাহলে কাবার ঘরে মূর্তি রাখা যায় মসজিদে মূর্তি ঢোকানো যায় আশ্চর্য ব্যাপার মসজিদের পেশাব করাও যায় যায় না সহি বুখারির হাদিস একজন বেদুইন আসলো মসজিদে দাঁড়ায় এখানে পেশাব করতেছে সাহাবিগণ ক্ষিপ্ত হয়ে উঠেছেন আল্লাহ বললেন থামো ওকে পেশাব করতে দাও পেশাব করলাম এই পর্যন্ত যদি আপনি থামেন তাহলে এই পথে ঘাটে যত রিক্সালা যত পথে পথিক তারা বলবে গোর পেশাবের জায়গায় কোথায় খুললো এই যত বড় বড় মসজিদ আছে সব মসজিদ দিকে দিকে সেন খুলতে থাকো আল্লাহ কোরআনের মধ্যে পঞ্চাশ নম্বর আয় সুরানো সুরানুসার কিভাবে তারা কুযুক্তি পেশ করে কিভাবে তারা মেসাল পেশ করে উদাহরণ দেয় তারপরে জানলামে বললেন এই শোনো এই মসজিদ পেশাবের জায়গা না এই মসজিদ পায়খানার জায়গা নয় এই মসজিদ থালাতের জন্য এই মসজিদ দোয়া কালামের জন্য এই মসজিদ তাসবেহের জন্য এইটুকু আপনি বাদ দিলেন ও মানুষ থেকে এসেছে ছাগল চড়ায় মসজিদের পার্থক্য জানে না রাস্তার পার্থক্য সে জানে না এসে হাজির হয়েছে এখন যদি মুসলিম উন্নতের মুসলিম উন্নত মুসলিম সমাজে বড় হয়েছেন মুসলিম সমাজে বেড়ে উঠেছেন মসজিদ ছিলেন মাদ্রাসা ছিলেন সেই দেশের ধরে নেন যে কোনো দেশের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী বা মন্ত্রী পরিষদ বা শিক্ষিত সমাজ যদি বলে যে মুক্তি হারাম আমি জানি না হবে অ্যাকসেপ্টেড নয় না জানার কিছু নিয়ম আছে উসুলে কোন জিনিসটা না জানা আর কোন জিনিসটা জানা এখন যদি বলেন যুবকেরা এসে মসজিদে পেশাব করা শুরু করে দেয় বলুন স্যার আমি তো জানি না অ্যাকসেপ্ট করবেন কি করবেন না বলুন না জানলে অ্যাকসেপ্ট করবো না কারণ মুসলিম সমাজে জন্মগ্রহণ করেছ তোমার কানে একবার হলেও ঢুকেছে মসজিদ পবিত্র জায়গা মসজিদে পেশাব করা যায় না পায়খানা করা যায় না মসজিদ বেয়াদবি করা যায় না মসজিদ ঝাড়ু কাশি দিতে হয় দলিল না জানা সত্ত্বেও যদি কোন যুবক বলে মসজিদের পবিত্রতা প্রসঙ্গে আমার জ্ঞান নেই আমি বলে তুমি মিথ্যা কথা বলছো তুমি প্রতারণা করছো অ্যাকসেপ্টেড নয় নিয়ম বহুত আছে ইসলামিক আইনের বিধানে আপনারা মনে করছেন আপনাদের আইন অনেক উপরে নো নেভার ইসলামিক আইন অনেক সমৃদ্ধ অনেক যুক্তি সম্মত এবং এভিডেন্স কিভাবে ধরতে হবে কিভাবে সেটা প্রুভ করতে হবে কিভাবে সেটাকে এক্সিকিউটিভ করতে হবে অনেক সূক্ষ্ম অনেক ধীর অনেক স্থির আপনি পার পাওয়ার পথ নেই কিভাবে বলবেন যে মূর্তি হারা আমি জানি না আপনি কোন সমাজে বাস করেন বলারই কোনো অবকাশ নেই কোনো মুসলমানের বাংলাদেশের মতো দেশের কোন মুসলিম যদি বলে মূর্তি হারাম আমি জানি না আমি আপনি মিথ্যাবাদী আপনি প্রতারক আপনি ধোকাবাজ আপনি জানেন না মানে আপনি কোথায় বসবাস করেন আপনি পাগল না গদ্ধব কোথায় বসবাস করেন আপনি কেউ যদি বলে সালাদ ফরজ আমি জানি না গ্রহণযোগ্য গ্রহণযোগ্য না এগুলো গ্রহণযোগ্য না হ্যাঁ সূক্ষ্ম সূক্ষ্ম মাসালানা প্রশ্ন উঠতে পারে হায় কারো পাঁচ দিনে হয় কারো সাত দিনে হয় দশ দিনে হয় সালাত পড়বে কি পড়বে না সূক্ষ্ম মাসালা হতে পারে নাজারা থাকতে পারে মানুষের মসজিদে এসে বহুত আদব আমল আখলাকে নিয়ে সমস্যা থাকতে পারে মৌলিক বিষয় মা অনুমামিনা দিনের দরুরা যেটা একটার প্রকাশ্য একেবারে একেবারে অ্যাবসুলেটলি যেটা জানা গেছে যেটা প্রকাশ্য সবাই বোঝে সেইটা যদি আপনি বলেন জানি না সেটা অ্যাকসেপ্টেড না আর যদি বলেন মানি না তাহলে সাথে সাথে কুফুরির মধ্যে পতিত হবেন একটা হলো জানি না আর কোনো মানি না দুটার মধ্যে আসমান যেমন পার্থক্য সম্মানিত উপস্থিতি আপনাকে জানতে হবে আপনি জানবেন না কেন মুসলিম সমাজে বসবাস করে এতটুকু আপনি জানবেন না এটা কোন কথা হলো এই না জানাটা গ্রহণযোগ্য নয় শরীয়তেও নয় আইনেও না আপনাকে আইনটা তো জানতে হবে সম্মানিত মুসলমানগণ আল্লাহকে অন করো তুন করো তুমি দেখে নাও কিভাবে ওরা মিথ্যা কথাকে ঘুরায় আবার হল মূর্তি এবং ভাস্কর্য এক না ইয়াশাবুল আল খামর হাদিস আখির জমানায় এমন আসবে তারা মদ্য পান করবে আর মদের নাম ঘুরে অন্য কিছু রাখবে শরাব রাখবে রুহানি শরাব ভদকা হুইস্কি নানান কিছু নাম দিলে মদ হয়ে যাবে জেনানা বিবাহ বহির্ভূত দৈহিক সম্পর্ক এখন জায়গ হবে কিনা জেনা হারাম বিবাহ বহির্ভূত নারী পুরুষের দৈহিক সম্পর্ক সেটা কি এত কঠিন বাংলা করলেন তারপরে হারাম হবে সোজা পাবলিকে বলে রিক্সালায় পাব মারে আপনি খুব উচ্চ শিক্ষিত মানুষ ভালো বাংলা জানেন ধনী মানুষ আপনি বলেন পায়ুদার দিয়ে দূষিত বায়ু নিঃসরণ করেছে এখন উজু যাবে কিনা মানে এত উচ্চ বাংলা বললাম তারপরে ওজু নষ্ট হবেই কি বুঝান আপনারা কিভাবে কিভাবে বাতিলকে আমদানি করেন সোজা কথা সহজ কথা যাহা মূর্তি তাই ভাস্কর্য তাই স্ট্যাচু তাই ছবি ছবিটার একটু দূরত্ব আছে সম্মানিত মুসলমানগণ বিষয়গুলো ধীর স্থির হয়ে আপনাকে বুঝতে হবে আর যদি বলে কিছুই হয় নাই কিছুই হয় না তো বানালেন কি করতে সিনাই যদি না যায় মশিউর রহমান জাদু একবার বক্তৃতা করতেছিলেন তার মেয়ে রিতা রহমান তখন ছোট জি আর যুগের কথা খুব বক্তৃতা করতেন এদিকে ছিলেন মালিক উকিল সাহেব ওদিকে মশিউর রহমান জাদু মেয়ে একজন একজনের সাথে বক্তৃতা যুদ্ধ চলত আমরা তখন ঢাকায় পড়তাম ছোট বলে আমার মেয়ে এই পেঁপে বানায় মাটি দিয়ে কলা বানায় তারপর তার মধ্যে আবার পেঁপে লেখে আম লেখে কলা লেখে আমি বললাম মা তুমি এই পেঁপে বানাও আম বানাও তো আবার লেখো ওইটার মধ্যে তো বলে যে আসলে তো এটা পেঁপেও না আমও না কলাও না আর আমি ঠিক মতো বানাইতে পারি না আম এবং পেঁপের মধ্যে পার্থক্য করতে পারবে না লেখা না দিলে আচ্ছা ঠিক আপনার যদি কিছুই হলো না তো বানাইলেন কি করতে সম্মানিত উপস্থিতি হাদিসগুলো অত্যন্ত কঠিন হাদিসগুলো অত্যন্ত কঠিন আসাদুন্নাস আযাবান আল্লাযীনা ইউদাহিনা দিন সবচেয়ে কঠিন আজাব হবে তার যে আল্লাহর সৃষ্টির জীব জন্তুর আকৃতিতে যারা বানায় হাদিস বকারি সাহেব মুসলিমের ইদাহে উলাবে খালকিল্লা আরো হাদিস আপনারা ভালো করে শুনে নিন فمن أظلم ممن يذهب يخلق তার চেয়ে বড় জালেম তার চেয়ে বড় অত্যাচার আর কে আছে যে আমি যে ধরনের জীবজন্তু সৃষ্টি করি সেই ধরনের জীবজন্তু সৃষ্টি করতে চেষ্টা করে হাদিস সহিহ বুখারীতে কিতাবুল খুলে দেখুন একের একই অধ্যায় প্রচুর হাদিস আপনারা হাদিস খুলেই পান না সেদিন দেখি টকশোতে একজন হুজুর গেছে ভালোই বলল যখনই কোরআন হাদিসের দলিল চাইছে তখন কয় এজমাই আছে কিয়াস আছে হুজুররা বলছেন অদ্ভুত ব্যাপার কিসের এজমা কিসের কেস এটা তো অনেক পরের কথা সরাসরি কোরআনের দলিল সরাসরি হাদিসের দলিল আপনি খুঁজে পাচ্ছেন না এখানে যাও এজমার কিয়াস শুরু করে দিবেন আপনি আগে সোহেল বুখারী করে মানে খুলেন নাই টক শোতে গেছেন সোহেল বুখারী না খুলেন সোহেল মুসলিম না খুলে কোরআনের আয়াত এবং তাফসীরগুলো না দেখে আপনি চলে গেলেন ওখানে সম্মানিত মুসলিমগণ ও মুসলিমাতগণ কেয়ামতদিন যারা এই পৃথিবীর বুকে ছবি বানায় মূর্তি বানায় তাদেরকে প্রত্যেকটার পিছনে আরেকটা করে মূর্তি বানিয়ে দেওয়া হবে এবং তাদেরকে বলা হবে এর মধ্যে তুমি আত্মা ফুকে দাও ওয়ালাই সবে না ফেক পারবে না ওয়ালাই সবে না ফেক কেয়ামতের দিন প্রত্যেকটা ছবি মূর্তি তাকে সামনে পেশ করা হবে এবং বলা হবে যে এর মধ্যে আত্মা ফুকে দাও যতক্ষণ পর্যন্ত আত্মা ফুকে না দেবে ততক্ষণ পর্যন্ত কঠিন শাস্তি তার হইতেই থাকবে আত্মা ফুকতে পারবেন তার মানে তাহলে আজাদ কি পরিমাণ কতদিন হাত্তা ইয়ালেজাল জামাল ফি সাম্মিল খিয়াত সূচের সিদ্রি দেয়া যেরকম উট প্রবেশ করার আগ পর্যন্ত জান্নাতে যেতে পারবে না ওই পাপাত্তারা ঠিক যতক্ষণ পর্যন্ত না আপনি আত্মা ফুকতে না পারবেন ততক্ষণ পর্যন্ত শাস্তি আপনি পাইতেই থাকবেন আপনিই প্রস্তুত হন যে তর্ক করে সেদিন বাঁচতে পারবেন কিনা বলবেন যে রব্বাল এটা তো ভাস্কর্য হাসবেন না খোদবার মধ্যে হাসবেন না আমি শুধুমাত্র মাসলা বলে যাচ্ছি আপনার বিপদ আপনি কিভাবে টেনে আনছেন বিতর্ক তো করছেন গায়ের জোরে সকলের জোরে আপনার অবস্থানটা আপনি বুঝে নিন একজন মুসলিম হিসাবে আমরা রাষ্ট্রে ক্ষমতা ছিনায় নেওয়ার মতো আমাদের কোনো ক্ষমতাও নেই ইচ্ছাও নাই আমরা বৈধ মনে করি না আহলুসুল্লাহ হিসাবে এবং আহলুল হাদিস হিসাবে কিন্তু অন্যায় করবেন কেন হারাম কাজ করবেন কেন ভুল করবেন কেন কি দরকার পড়লো শেখ মুজিবুর রহমান সাহেব দেশের অবিসংগত নেতা রাজনীতি কে না জানে উনসত্তর আন্দোলন কে না জানে সত্তর আন্দোলন কে না জানে একাত্তর আন্দোলন কে না জানে সবাই জানে এতদিন লাগলো না হঠাৎ করে নতুন করে আপনারা এটা শুরু করলেন কি করতে ওদিককে প্রশ্ন হুজুররা এই সময় শুরু করলো কেন আমাদের প্রশ্ন আপনারাই এত বছর পরে শুরু করলেন কেন দুই দলই তো শুরু করছেন লেট তার প্রয়োজন নেই একজন মুসলিম কান্ট্রি একটা মুসলিম কান্ট্রিতে আমরা তো এই মুখী ওয়াজ করে গেলাম আমরা হঠাৎ তো শুরু করি নাই এই মঞ্চে কতবার আব্দুর রাজাক মুজাফর ডক্টর গালেব আজকে নতুন খোদবা নাকি এগুলো আমাদের অনেক পুরাতন খোদবা আমরা একেবারে জন্মের থেকে আমরা জানি এই সকল খোদবা আমরা দিয়ে এসেছি আমাদের কোন নতুন ইস্যু নয় পুরাতন কথা আমরা নতুন করে বলছি বারবার খেয়াল করে দিচ্ছি মানুষের কল্যাণের জন্য অকুল কল্যাণ শুধু ওইটুকুই নয় কাপড় চুপড়ে ঘরের পর্দায় যদি আপনি ছবি এঁকে রাখেন ওটা অনুষিদ্ধ জিব্রাইল অভিযোগ করলেন আল্লাহ নবীর কাছে আমি ঢুকলাম না আপনার ঘরে কেন যে আপনার ঘরে একটা কাপড়ের মধ্যে ছবি আপনার ঘরের নিচে কুকুর ছিল যে কুকুর কিভাবে ঢুকলো আল্লাহ নবী তারপরে সতর্ক হয়ে কুকুর তারা এ দিলেন ছবি সরিয়ে দিলেন আর ঘরের মধ্যে কুকুরও পালবেন ঘরের মধ্যে সবুর টানাবেন তাহলে রহমতের ফেরেস্তা কি পরিমাণ আপনার ঘরে ঢুকবে তাই বলেন তো দেখি খালি দোয়া করাবেন মাঠের মধ্যে হুজুর দেয়া আর ঘরের মধ্যে ছবি ঝুলায় রাখবেন আর কুত্তা পালবেন আর হুজুর দিয়া দোয়া করাবেন দোয়া কবুল হবে খালি উম্মতের জন্য দোয়া করেন আপনি কি ভালো উম্মত হয়েছেন হুজুররা উম্মতের জন্য দোয়া করেছেন উম্মত কে সম্মানিত মুসলমান লা ইয়াদখুল মালায়েকা বাইতান ফিহে কালবুন ওয়ালা তাসাউর সহিহ বুখারী হাদিস একটা অন্য কেতাবের হাদিস না সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস যে ঘরে কুত্তা থাকে কুত্তা বলতে যদি পাহাড়ায় কুত্তা নিয়ে রাখেন গেটের বাইরে ওইটা জায়েজ হওয়ার কথা আছে ঘরের মধ্যে শৌখিন কুত্তা ঘরের মধ্যে আপনার ফ্যাশনের কুত্তা ঘরের মধ্যে আপনি নানান ধরনের ছবি ঝুলিয়ে রেখেছেন আপনার বিয়ের ছবি ঝুলিয়ে রেখেছেন আপনি খাতনার ছবি ঝুলিয়ে রেখেছেন আপনি নেতানেত্রীর ছবি ঝুলিয়ে রেখেছেন আপনার প্রিয় পাত্রের ছবি ঝুলিয়ে রেখেছেন নায়ক নায়িকাদের ছবি ঝুলিয়ে রেখেছেন খেলোয়াড়দের ছবি আপনি ঝুলিয়ে রেখেছেন আর বলবেন হুজুর মিলাদুল নবীপের একটু দোয়া করবেন অদ্ভুত আপনার চিন্তা চেতনা হাদিসটা ভালো করে জেনে নিন কতটুকু জায়েজ মাস আলা শুধুমাত্র বিশ্বের লোকজন বেড়ে গেছে সামাজিক সমস্যা সৃষ্টি হয়েছে পাসপোর্টের জন্য জায়েজ পরিচিতির জন্য জায়েজ সরাসরি দলিল নেই শুধুমাত্র ওজনের মাসালায় জায়েজ এই যেরকম রোগ বেদে সালাত আদায় করা সুনান আবু দাউদে হাদিস আছে আবু দাউদ নিজেই দুর্বল বলেছেন হাদিসটাকে আবার মুখ ডেকে সালাতটা আয়ম্মাগণ ইস্তেহাত করে রেখে বলছে মক রুহ কিন্তু ওজনের জন্য এখন জায়েজ যে ডাক্তাররা ফতোয়া দিয়ে দিয়েছেন ডাক্তারের ফতোয়া মানে ডাক্তারের প্রেসক্রিপশন আছে রাষ্ট্রীয় প্রেসক্রিপশন আছে ভাইরাস যেটা সেটা রোগ জীবাণু ছড়তে পারে এবং সেটা কিছুটা পরীক্ষিত মনে হয় আবার কখনো মনে হয় না সেটা আমি বলবো না কল্যাণকর রাষ্ট্রীয় সিদ্ধান্ত যেটা সেটা মেনে নিতে হয় এবং ডাক্তারদের প্রেসক্রিপশন যেটা সেটাও আপাতত মেনে নিতে হয় এবং ওজোরের জন্য রোগ থেকে সালাত আদায় করা জায়েজ আছে জায়েজ আছে এটা ওজোর ঠিক ওরকম হারাম টোটাল হারাম ছবি মূর্তি কোনো অপশন নেই কোনো অবকাশ নেই কিন্তু যদি প্রয়োজন পড়ে পাসপোর্টের জন্য এক দেশ থেকে আরেক দেশে যাওয়ার জন্য পরীক্ষার জন্য ইত্যাদি কারণে ওইটুকু ওজোরের মাস আলাই জায়জ করা হয়েছে শুধুমাত্র সেই ওজোরটাকে আপনি স্বাভাবিক কি করে করবেন যেরকম ধরুন একজন মহিলা তাতে বাচ্চা আছে সিজার করতে হবে মহিলা ডাক্তার নাই এখন পুরুষ ডাক্তার সিজার করতে পারবে কিনা জায়েজ সন্তান প্রসবের জন্য ডাক্তার নাই মহিলাও মারা যাবে বাচ্চাটাও মারা যাবে তখন যথাযথ দিনদার পরেজগার পর্দার যতটা ব্যবস্থা করে মহিলার তো পেটের ডাক্তারে কাটার কি আছে এখন এর উপর যদি ফটো আনেন যে সকল পুরুষের জন্য সকল মহিলার তলা পেট দেখা যায় আছে আপনি একটা আহাম্মক গর্দ আপনি একটা শয়তান কোথাকার আপনি কোথাকার কথা আপনি কোথায় নিয়ে যাচ্ছেন ওজনের মাসালা ওটা ওটা একান্ত মানুষের জীবন বাঁচানোর প্রয়োজন ওটা আর আপনি এটা নিয়ে স্বাভাবিক করে দিচ্ছেন জেনারেলাইজেশন করে দিচ্ছেন শরীয়তের গতিবিধি ওটা নয় সম্মানিত মুসলমান কোরআন বলুন হাদিস বলুন কেন সেটা আমি ওজোর বলছিলাম নূহ সালাতামের যুগে ওখানে আয়াতে বলা হয়েছে ওকাদ আবান্ন কাসীরা এই মূর্তিগুলার মাধ্যমে মানুষেরা বহুত মানুষকে পথ ভ্রষ্ট করেছে মূর্তি হল পথ ভ্রষ্ট করার একটা বড় অবলম্বন এটা সূরা হের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 মাথার মধ্যে ধামা ছিল ধামার মধ্যে ছিল পান আর পান রাস্তা দিয়ে যাওয়ার সময় রাত্রে হোঁচট খেয়ে পড়ে গেছে ওইখানে ছিল শিয়ালের পায়খানা শিয়ালের পায়খানার মধ্যে পানটা পড়ে গেল অন্ধকার রাতে লোকটা ধামা নিয়ে চলে গেল রাত্রে মূর্খ লোক ওখানে যায় আর বলে শিয়ালেরও গু দেখতেছি তার উপর পান না জানে কি ফজিলত কে জানে কি পান এখানে এ ভোগ দিয়ে গেছে তাহলে আমরা একটু সুপারি দেই পানের উপরে আরেকজন বললো সুপারি আরেকজনে বললো তাহলে আমি একটু চুন দেই চুনা আরেকজনে বললো যে তাহলে আমি দুটা পয়সা দেই এই তো শুরু হয়ে গেল দেওয়া আর চিন্তা করলো দেওয়া যখন শুরু হয়েছে তাহলে তো কাজ হয়ে গেছে লাল একটা টানে আমি বসে পড়ি নাম দিয়ে দিল শিয়াল সারমাজার গতি ভক্তির গতি ইন্না হুল্লা আব্দুল্লাহ কাছে সিলেট একটা বলল শিয়ালের গু হয়ে গেল এখন শিয়াল ছাড় মাঝার ইন্নাহুন্না আদলাল্লা কাসীরাম মিনান নাস ফামান তাবিআনি ফাইন্নাহু মিন্নি মুক্তি বড়ই খারাপ জিনিস ভাস্কর্য বড়ই খারাপ জিনিস এটা মানুষকে পথভ্রষ্ট করে নিজেই দৃষ্টি আকর্ষণ করে এটা আপনার ধীরস্থির হয়ে বুঝতে হবে কোরআন আয়াত গ্রহণে আমি আর আগাচ্ছি না হাদিস কয়েকটা মাত্র বলেছে আপনাদের সামনে বক্তব্য শেষ করতে হবে এখন আমাকে আমার কিছু কিছু ভাই প্রশ্ন করেন যে আন্দোলন করে কি হবে আল্লাহ মোসাইমিনের জবাব দিয়েছেন তার উসুলের মধ্যে যে দেখো সব আন্দোলন সব সমান নয় কিছু কিছু আন্দোলন করতে হয় এবং বীর পুরুষরা সে আন্দোলন করে থাকেন কিছু হোক বা না হোক যেরকম ধরনের মোহাম্মদ হাম্মাল তিনি যেটা লিখেছেন উদাহরণ উপস্থাপন করছি সৌদি আরবের শ্রেষ্ঠতম আলেম তার উসুলের মধ্যে লিখেছেন দেখো কিভাবে সাধারণ জিনিস ফরজ হয়ে যায় এবং সাধারণ জিনিস জেহাদে রূপান্তরিত হয়ে যায় জেহাদ বলতে অস্ত্র যুদ্ধ বলছি না দেখো সাধারণ একটা বিষয় খালকে কোরআন কোরআন সৃষ্টকে সৃষ্ট না কোরআন আল্লাহর কালাম আল্লাহর মতো আল্লাহর শ্রী আল্লাহ যেমন চিরন্তন অক্ষয় অমর কোরআন আল্লাহ লিপিবদ্ধ নয় কোরআন অক্ষয় অমর চিরন্তন অধিকাংশ আলেমরা চলে গেল অন্যদিকে মায়ের ভয়ে পয়সার লোভে বিভিন্নভাবে বিভিন্ন রকম হয়ে গেল ইমাম আহমদ হাম্বল দাঁড়িয়ে থাকলেন তার সাথে আরো এক দুইজন মাত্র বাকিরা জেল জরিমানা জীবন সব সরকার খেপে গেছে মামুনুর রশিদ ফিলোসফি এসে গেছে পাশ্চাত্যের ফিলোসফি আর মোতাজেলাদের জয় জয়কার সরকারের সাথে কখনো পীর ফকিররা মিলা তারপরে বহুত কিছু করে ঠিক তখন মোতাজেলা দার্শনিকরা সরকারের সাথে মিশে গেল পাশ্চাত্য দার্শনিকদের সাথে মিশে গিয়ে একেবারে যত আহলে সুনাল জামাতের আলেম ছিল তস নস করে ফেলল ইমা আহমদিন হাম্বল জেলে থাকলেন তিন সরকারের আমলে তৃতীয় সরকার আমলে মোস্তা বিল্লাহর আমলে তার মা সুপারিশ করলো এতই বড় আলেম যার চেয়ে হাদিসের বড় আলেম নেই এত বড় দিনদার পরহেজগার মানুষ যে তার ছেলে জজ হওয়ার কারণে তার উপার্জন খান না অধিকাংশ তোমার তিনি সুন্নতুল সিয়াম পালন করেন আর এই লোকটাকে তোমার পূর্বপুরুষ থেকে এই পর্যন্ত বন্দি করে রেখেছ জেলখানায় শাস্তি দিচ্ছ আল্লাহ সহ্য করবে তো হ্যাঁ কথা তো ঠিক ছেড়ে দেওয়া হলো শেখ ওসাইমুল বলেন কথা আত্মরক্ষা করা কি ওসাইমুলের জন্য ছিল না যাই ছিল আত্মরক্ষা ইল্লা মান উকরাহা কালবু মুতমাইন্নুন বিল ঈমান গাড়িমান ঠিক আছে কিন্তু মায়ের দরে জীবনের ভয়ে যদি একটার কথা উল্টো না একটু পেঁচায় কথা বলে যে আত্মরক্ষা করতে পারে সে করতে পারে কিন্তু ইমাম আহমদ হাম্বলের জন্য জায়েজ নয় কারণ আহমদ হাম্বল যদি কথা একটু ঘুরে আত্মরক্ষা করতেন পৃথিবীর মুখে কোরআন যে সৃষ্টি করা এটাই প্রতিষ্ঠিত হতো একজন দাঁড়িয়েছিলেন বলে কেমত পর্যন্ত হকটা প্রতিষ্ঠিত হয়ে আছে আর যা যদি একজন দাঁড়িয়ে থাকার কারণে হক প্রতিষ্ঠিত থাকে আর ওই একজন কথা ঘোরানোর কারণে যদি হকটা নষ্ট হয়ে যায় তাকে দাঁড়িয়ে থেকে তাকে জীবন দিতে হবে অন্যদের জন্য নয় এখন বলে আন্দোলন করে কি হবে যদি কিছু সংখ্যক মানুষ দাঁড়িয়ে থাকেন কেমন পর্যন্ত এটা স্টাবলিশ থাকে মুক্তি হারাম মুক্তি বানাবেন কি না বানাবেন তো আমার নিয়ে কথা নয় সরকার বানাবে কি না বানাবে ওটা আমি কথা বলছি না সরকার ক্ষমতায় আছে কত মুসলিম সরকার তো কত খারাপ কাজ করে এটা আর একটা হারাম কাজ কিন্তু জায়েজ করতে যাবেন কিভাবে ওলা তাকুলু লিমা তাসিফু আলসিনাতুকুমুল কাযিবা হাদা হালাল ওয়া হাদা হারাম তোমার মুখে যা আসে সেটা তুমি একটাকে হালাল বলতে পারো না একটাকে হারাম বলতে পারো না কুল আল্লাহু আযনা লাকুম আমা আলাল্লাহি তাফতারুন আল্লাহ তোমাকে অনুমতি দিয়েছেন না আল্লাহর উপর তোমরা মিথ্যা অভিযোগ আরোপ করছো কত হারামি তো কতজনে করে জেনা তো কতজনে করে কিন্তু জেনা হালাল এটা বলা যাবে মদ্য কতজনেই পান করে এখন বলা যাবে মদ্য হালাল মূর্তি কতজনেই বানায় এখন বলা যাবে না যে মূর্তি হালাল মূর্তি জায়েজ আমাদের প্রসঙ্গ এই জায়গায় ফতোয়া ঘুরবে না পৃথিবী উল্টে যেতে পারে হাজার মানুষের প্রাণ যেতে পারে হাজার আন্দোলন পক্ষে বিপক্ষ হতে পারে কিন্তু ফতোয়া ঘুরবে না এটা কোরআনের কথা এটা হাদিসের কথা এটা মুসলিম সভ্যতা এটা মুসলিম সংস্কৃতি এটা মুসলিম ইতিহাস এটা আমাদের শরীয়তের বিধিবিধান এক ইঞ্চি লড়বেও না ঘুরবেও না কেমন পর্যন্ত না আপনি বানাতে চাচ্ছেন আপনি বানান সেটা আপনার বিষয় আমরা আর শুধু ফতোয়ায় বলে দিলাম কোরআন হাদিস অনুযায়ী আপনি দুনিয়ায় বাঁচবেন কিভাবে দেখুন আহমেদ হাম্মলকে অত্যাচার করার কিছুদিন পরে কি হলো গোটা আব্বাসী বংশ ধ্বংস হয়ে গেল এমনি লালকানি শিয়ার ষড়যন্ত্রে তা হালাকু খানকে ডেকে নিয়ে আসলো খালিফাকে বলা হলো আসেন বিল্লাকে যে আপোষ করবেন তারপরে যা কিছু হবে মিলমিশ করে দেয় শিয়া উজির খলিফার সাথে হালাক ওখানে মিলিয়ে দিল হালাক ওখানে একটা একটা করে রাব খলিফা তার পুত্র তার কন্যা সহ উজিদের সহ একটা একটা করে রাজ প্রসাদে হত্যা করে গেল যত ধন সম্পদ নিয়ে মনে ওলামার বদদোয়া লাগে সম্মান করার চেষ্টা করুন বাচ্চা আকবর আলমদের সম্মান করতে পারল না সিজদা তাজমি করতেই হবে আসসালামু আলাইকুম এর জায়গায় আল্লাহ আকবার জাল্লা জালাল হো বলতে হবে মাতা নত করে ইত্যাদি ইত্যাদি শেষের দিকে প্রতিবাদ করলেন মুজাদ্দিদ আল ফেসানি তাকে বন্দী করা হলো গোয়ালের আটকে রাখা হলো জেল তখন আসে সেলিম আসলাম বাচ্চা আকবরের পুত্র সে রিপোর্ট দিল সেলিমের কাছে লোকটা এত ভালো এত দিনদার এত পরহেজগার আল্লাহ মানুষ এত ভালো চরিত্র যে জেলখানার খারাপ লোকগুলো তার সংস্পর্শে এসে ভালো হয়ে যাচ্ছে এমন একটা ভালো মানুষকে আটকে রাখা ঠিক হচ্ছে না সেলিম ছেড়ে দিল চিঠি পাঠালেন যে আপনাকে মুক্তি দিয়ে দিলাম বাচ্চা শাহজাহানের আবার সেলিমের পুত্র রাজপ্রাসাদে আহ্বান করে দাওয়াত দিয়ে তারপরে শাহজাহান রাজপুত্রকে তাকে বললেন যে আনে মুজাদ্দিদ আল ফেসানিকে জেনে আমার বাবা আটকে রেখেছিল আমি আটকে রেখেছিলাম সসম্মানে রাজপ্রাসাদে নিয়ে আসবে কিছু আমার পরামর্শ দিয়ে দিছে যিনি কিন্তু মাথা নত করার লোক না এর বিরুদ্ধে আন্দোলন করেই জেনে গেছে তাহলে কি করতে হবে উজিরেরা কয়েকজনে নিচু করে গেট বানিয়ে রেখেছে যাতে ঢোকার সময় অটোমেটিকলি মাথা নিচু করতে হয় রাজপুত্র শাহজাহান স্বাগত জানিয়ে নিয়ে যাচ্ছে রাজপ্রসাদে সেলেমের উনি দেখলেন যে হো গেট নিচা করেছে বৈকুপ না হুজুর হলেও বোকা না হাঁটু নিচা করে তারপরে ঢুকলেন সংগ্রামের মাধ্যমে উঠে গেছে সে সংগ্রাম এগুলো কোন কোন সময় এগুলো সংগ্রামের বিষয় তবে ভাঙচুর নয় ওটা আমরা করি না আমরা করবো না সেটা আমরা ভালোভাবে বলে দিচ্ছি কেন সেই ক্ষমতা আমার নেই ফালিউ গাই হুবে দিয়ে হাত দিয়ে সেটা আল্লাহ নবী তার বাবার মূর্তি মক্কাতে বের করে দিলেন ওই মূর্তি থাকতেই তো তিনি তোয়াপ করলেন অষ্টম হিজরি যখন মক্কা বিজয় হলো তখন কি করলেন সব সরিয়ে দিলেন কুল জা আল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিল কানা যাহুকা ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের বাবা না اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم وما جعل عليكم في الدين من حرج مله ابيكم ابراهيم তোমাদের বাবা ইব্রাহিমের মিল্লাত ওরা বানিয়ে রেখেছে কাবার ঘরের ভিতরে বাবার মূর্তি নবী মোহাম্মদ ইব্রাহিমের বংশের ইসমাইলের বংশের দেখলেন যে জুয়ার কাঠি হাতে দিয়া বেশ সুন্দর করে বাবা ইব্রাহিম আর বাবা ইসমাইলের মূর্তি কাবার ঘরের ভিতরে তিনি নিজে বের করে দিলেন কাতালাহুল্লাহ এদেরকে আল্লাহ পাক ধ্বংস করুক ওকাদ আলেমু এরা জানে এরা জুয়া খেলে নাই এরা মূর্তি বানায় নাই বরঞ্চ বলে দিয়েছেন ইব্রাহিম ইসমাইল সুরা আছে দুইজনের নাম সুরা হাজ আছে একজনের কথা ঘর সবসময় পবিত্র রাখবে সেরেক থেকে সবকিছু থেকে মুক্তি থেকে সকল কিছু থেকে সময় বুঝতে আলোচনা আমি আর লম্বা করছি না আমার মনে হয় সকল মহলের কাছে বার্তাটি চলে গেছে শেষ কথা হলো এই জিন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানা শায়াতিন অপচয়কারীরা শয়তানের ভাই একটু জায়গা তো দখল করছেন জায়গাটা কার একটা করে মূর্তি বানাইতে লক্ষ লক্ষ না কোটি টাকাও খরচ হয় এই পয়সাটা কার আলেমদের দোষ দিচ্ছেন আলেমরা কোনো জায়গা দখল করে একবার করেছে একবার যদি করে থাকেন আপনারাই করছেন আলেমদেরকে দোষ দিচ্ছেন আলমরা কোনো অপচয় করে কোনোদিন এই বাংলাদেশের কোনো সম্পদের অনেক হিসাব করে এক গ্লাস পানি খাই যেন যা প্রয়োজন তার চেয়ে বেশি না ঢুকে আলহামদুলিল্লাহ কখনো কখনো ভালো খাই থাকলেই না কখনো ভোগগুলোর সাথে আপনি দেখেছেন তাদের খুব একটা না এখনো রিক্সায় চড়ি যেখানে হাঁটার সেখানে হাঁটি বিশ টাকা বাঁচানোর জন্য এখন রিক্সায় অনেক জায়গায় চড়ি না সেটা আবার ফকিরকে হয়তো বা দেয় ছাত্রদেরকে যুবকদের ওইভাবেই বলে যে রিক্সায় চলে তারপরে তুমি পনেরো টাকা ভাড়া বিশ টাকা ভাড়া গইলা তারপরে তুমি বসে থাকবে আধা ঘন্টা এ কোন কথা যুবক মানুষ তুমি পয়সাটা বাঁচাও আরেকটা গরিবকে দান করো যখন তারা হুড়া থাকে তখন আসি কেউ যদি কোনো ভাই নিয়ে যায় নিয়ে যায় গাড়ি পেলে আলহামদুলিল্লাহ কেউ গাড়ি নিয়ে গেলে নিয়ে যায় এক পয়সা আলেমরা অপচয় করে না অপচয় করলে আপনারাই করেন কোটি কোটি কোটি টাকা খরচা করবেন আল্লাহর কাছে হিসাব কি তিন নম্বর যারা মূর্তিগুলো বানাবে ভাস্কর্যগুলো বানাবে তাদের তারা পয়সা লাগবে না পয়সাগুলো কে নেবে আলেমেরা নেবে না ওই কুকর্ম করে ওই যারা মূর্তি বানায় তারা নেবে তিন দিক থেকেই দায়ী আপনারাই যারা আন্দোলন করছেন জায়গা একটু আর করবেন আপনারা রাষ্ট্রের সম্পদ দুই পয়সা অপচয় করবেন আপনারা এটা রাষ্ট্রীয় সম্পদ তৃতীয় পয়সাগুলো খাবেন আবার আপনারাই আর দৌড় দিবেন আলেমদের আলেমরা জায়গাও একবার করেনি মূর্তির পিছনে তারা পয়সা খরচা করেনি আর মূর্তি বানায় তারা নিজেরা পয়সা কেন বেনিফিশিয়ারি তারা না তারা ভালো পরামর্শ দিচ্ছেন না হলে আল্লাহর গজবের কারণ হয়ে যাবে সূরা শেষের আয়াত মূর্তি বানানোর সাথে এই গজবটাকে যুক্ত করা হয়েছে কিন্তু শেষের আয়াত আপনি খেয়াল করবেন করোনা ভাইরাস সহ ইত্যাদি যত আজাব করবে আল্লাহ তুমি তুলে নাও প্রকাশ্যে পরে বলবেন ঘরের মধ্যে থাকার বাইরে থাকা যত বাইর করবেন তত হারাম বেড়ে যাবে পাসপোর্টে করেছেন জায়েজ ওজোরের কারণে একটা ছবি বইয়ের মধ্যে আছে সেটা আর একটু বেড়ে গেল ওয়ালের মধ্যে টাঙ্গালেন আরেকটু বেড়ে গেল আর একটু রাস্তায় নামালেন হারামের মতো মানে দরজা আরো বলন্দ হয়ে গেল এটা শরীয়তের মাসালা তো আপনাকে বুঝতে হবে ইয়ারাউনাল মুনকারা যখন আপনি রাজপথে নিয়ে আসবেন তখন ওরা রাজপথে প্রতিবাদের যোগ্য করে দিলেন আপনি নিজের অফিসে রাখবেন কেউ অফিসে ঝগড়া করতে যাবে না ওটা কমে গেল আপনি নিজের ঘরে রাখলেন আর একটু কমে গেল যত মানুষের ওপেন মুসলিম কান্ট্রি ওপেন পথে নিয়ে আসবেন তত মুসলিমদের সুদের জন্য শুধু বড় হারাম হয়ে গেল মানুষের তত ক্ষিপ্ত হওয়ার কারণ হয়ে গেল নিজেরাও সংযত হন এনারাও সংযত হন আমি বলবো রাষ্ট্রযন্ত্রকে যেহেতু বিষয়টা হারাম না তো আর কিছু নাই যেখানে দেশটা একটা গণতান্ত্রিক রাষ্ট্র যেহেতু তিন ভাবে অপচয় এখানে ইন্নাল মুবাজিরুল কানে খান শয়াতেন শয়তানের দোষার অপচয়কারীরা অপচয় করো না ওই জায়গাটুকু গরিবকে দোকান নিয়ে দেন সমাজ কল্যাণ মন্ত্রণালয় থেকে কিছু আয়ের ব্যবস্থা করুন গরিব দুঃখের বিতরণ করুন কত ভালো কাজ আছে ভালো পথ আছে বঙ্গবন্ধু শেখ মুজিবকে কে না চেনে তাকে ফলো করার জন্য তার নয় মূর্তি বানানোর কোনো প্রয়োজন নেই তাকে এমনিতেই মানুষ চেনে প্রয়োজন হলো কিছু অতি উৎসাহী নেতার প্রয়োজন আছে যারা মূর্তি বানায় তাদের ভোগের প্রয়োজন আছে জায়গা দখল করে খামাখা দেশকে উত্তপ্ত করার প্রয়োজন আছে কেউ কোনো দিকে আগাবেন না একজন সাধারণ একজন সাধারণ একজন স্বল্প গানের একজন মুসল্লি হিসেবে খোদবায় দাঁড়িয়ে সকল পক্ষকেই বলব কোন গজবের কারণ করবেন না অপচয় করবেন না পরিস্থিতি নিয়ন্ত্রণে আসুন মামলা কোনো দিন কোন সমাধান নয় এত মামলা কিসের আমেরিকার থেকে বাঙালি সাংবাদিক ট্রাম্পের চোদ্দ গোষ্ঠী উদ্ধার করে সাংবাদিকরা আমাদের টিভিতে সরে ট্রাম্প তাকে কোনো ধরতে গেছে নাকি ট্রাম্প কয়েকদিন আগে তার যত একেবারে ভালো কাজ কি করেছে সব কংগ্রেসে উপস্থিত হয়েছে স্পিকার তার সামনে শিখতেছে পছন্দ হয় নাই আপনি যা করছেন এত কি দরকার আপনি দাঁড়ায় দাঁড়ায় দেশের পয়সা দেশের প্রেসিডেন্ট হয়েছেন দেশের পয়সা খরচা করে দেশের মানুষের আপনি কি সুকৃতি করছেন তা জানান দেবেন দরকার কি শিখতেছে ট্রাম্প তাকে অ্যারেস্ট করেছে কিছুই না অনেকেই বলেন যে ইসলামের কাছ থেকে পাশ্চাত্য অনেক কিছু নিয়েছে শাসকদের মধ্যে জনগণের মধ্যে সম্পর্ক বিচার বিভাগের মধ্যে জনগণের সাথে সম্পর্ক পুলিশের সাথে জনগণের মধ্যে সম্পর্ক ইসলাম যা দিয়েছে ওরা তাদের গণতান্ত্রিক প্রক্রিয়া অনেক কিছু গ্রহণ করেছে জনজীবন সেখানে সহনশীল আর মুসলিম বিশ্ব প্রতিটা জায়গায় এতটাই হিংস্র এতটাই অসহিষ্ণু যে জনজীবন তারা অতিষ্ঠ করে ফেলেছে শিখুন উদাহরণ মহৎ হন ইসলামকে আঁকড়ে ধরার চেষ্টা করি আমরা আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন আকুলে কাওয়ালি হাজা ওয়াস্তাকুল্লি আলাইকুম আজমাইন عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون ولذكر الله تعالى أعلى وأولى وعز وأجل وأتم وأهم وأكبر